রেডিও বাংলার থেকে প্রচার করে থাকি আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে যেই মহাপুরুষের জন্য এই মাটির পৃথিবীর সৃষ্টি দু জাহানের সর্দার আমাদের আকা ও মাওলা হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র জীবনী প্রতিটি মুসলমানের প্রাণপুরুষ সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব এই রসুল সাল্লাহ আলাইসাল্লামের সম্প্রতি সাল্লামের প্রতি সম্প্রতি অনেক বানোয়াট মনগড়া কাল্পনিক ও সর্বৈব জঘন্য মিথ্যা অপবাদ আরোপ করা হয়ে থাকে পশ্চিমা বিশ্বে এহনহীন কর্মকাণ্ড দেখে মনটা ভেঙে চৌচির হয়ে যায় তাই একজন খাঁটি মুসলমান হিসেবে ইসলামেরই আদর্শ মেনে অত্যন্ত ভদ্রচিতভাবে পরিশীলিত ভাষায় এর দাঁত ভাঙা যৌক্তিক ও সত্য জবাব দেয়া আমাদের ইমানি দায়িত্ব বলে মনে করি বিধায় আমরা মাত্র কয়েকদিন আগে শেষ হয়ে যাওয়া রবিউল আউয়াল মাসকে বিবেচনায় রেখে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র সিরাত ও আদর্শ এবং রসুল্লা সাল্লাহামের উপর আরোপিত বিভিন্ন মিথ্যা দোষারোপের বিরুদ্ধে প্রকৃষ্ট জবাব নিয়ে একটি অনুষ্ঠান আমরা তৈরি করেছি যা পাঁচটি ভাগে ভাগ করে যথাক্রমে পাঁচ শনিবারে প্রচার করার প্রয়াস নিব ইনশাআল্লাহ আজ সেই পাঁচ পর্বের প্রথম পর্ব আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে বিজ্ঞ আলোক আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব মাওলানা ইনামুর রহমান সিদ্দিকী সাহেব জনাব তাহিদুল ইসলাম তপু সাহেব এবং এছাড়াও ঢাকা থেকে টেলিফোনে সরাসরি সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে আলহাজ মাওলানা সালেহ আহমদ সাহেব বরাবরের মতো অনুষ্ঠানের প্রারম্ভেই নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম ও বর্তমান খলিফা হজরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মসিহ আল খামেস সাইয়দ আল্লাহ তাল্লা বিনাসরিল আজিজের অধুনা প্রদত্ত জুমার খুদ্বার সারাংশের বঙ্গানুবাদ পাঠ করে শোনাবেন জনাব আহমদ তারেক মুবাশ্বের চলুন তাহলে কথার দীর্ঘায়িত না করে লন্ডন থেকে জনাব তারেকের কণ্ঠে হুজুর আয়েদাল্লাহ তালা বিনাসরিল আজিজের খুদ্বা শুনে আসি প্রিয় শ্রোতাবৃন্দ তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা ভয়েস অফ ইসলাম রেডিও বাংলার এই অনুষ্ঠান সরাসরি শুনতে পাচ্ছেন এফ এম তরঙ্গ একশো পয়েন্ট সাত আর চীন রেডিও টরন্টো অ্যাপে এছাড়াও ইন্টারনেটে W W W dot voice of Islam Bangla dot কমে এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনাদের মনে কোনো প্রশ্ন জাগলে আমাদেরকে করতে পারেন এই নাম্বারে four one six four one zero six five two two one eight five five four one zero six five two two শ্রোতামণ্ডলী আমরা এখন লন্ডন থেকে জনাব আহমদ তারেক মুবাসিব সাহেবের কাছ থেকে হুজুর আদালতাল্লাহ বিনাসরিল আজিজের জুমার খুদ্বার বঙ্গা অনুবাদ শুনব নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রাণপ্রিয় ইমাম হজরত খলিফতুল মসি আল খামেজ আইদুল্লাহ বিন আসলে আজিজ গতকাল আঠাইশে ডিসেম্বর দু হাজার আঠারো লন্ডনের বায়দুলভূত মসজিদে প্রদত্ত জুমার খোদ্বায় মহানবী সাল্লাহ আলহিবাস্লামের বদরি সাহাবিদের স্মৃতিচারণ করে বলেন আজ আমি যেসব সাহাবির স্মৃতিচারণ করব তাদের মধ্যে প্রথমে রয়েছেন হজরত আবদুল্লাহ বিন আর রবি আনসারি রাদি আল্লাহ আনহু তিনি খাজরাজ গোত্রভুক্ত ছিলেন আকাবার দ্বিতীয় বয়সের সময় তিনি ইসলাম গ্রহণ করেন তিনি বদর ওহদ ও মোতার যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেন এবং মোতার যুদ্ধে শাহাদাত বরণ করেন পরবর্তী সাহাবি হলেন হজরত আতিয়া বিন নোয়ায়রা রাদি আল্লাহ আনহু তিনিও বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন তবে তার ব্যাপারে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না এরপরের সাহাবির নাম হজরত সাহাল বিন কায়েস রদিল্লাত আনহু তার মায়ের নাম ছিল নায়লা বিনতে সালামা তিনি বিখ্যাত কবি কাব বিন মালেকের চাচাতো ভাই ছিলেন তিনি বদর ও ওহদের যুদ্ধে অংশ নেন এবং ওহদের যুদ্ধে শাহাদাত বরণের সৌভাগ্য লাভ করেন মহানবী সাল্লাহ আলহাম প্রত্যেক বছর ওহদের যুদ্ধে শাহাদাত বরণকার শাহাদাত বরণকারীদের কবর জিয়ারত করতে যেতেন যখন তিনি সেই উপত্যকায় প্রবেশ করতেন তখন এই দোয়া পাঠ করতেন আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানেমা উকবাদ্দার অর্থাৎ তোমরা যে ধৈর্য ধরেছ তার জন্য তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আর পরিণাম হিসেবে পরকালের নিবাস কতই না উত্তম মহানবী সাল্লাহ আলহিবাসলামের তিরোধানের পর হজরত আবু বকর রদিলত রানহু হজরত উমর ও হজরত উসমান রদিলত রানহু এই রীতি অনুসরণ করেন এমনকি আমির মোয়াবিয়াও যখন হজ বা উমরা করতে যেতেন তখন ওহদের যুদ্ধে শাহাদাত বরণকারীদের কবর জিয়ারত করতেন বলে জানা যায় মহানবী সাল্লাহ আসলাম বলতেন হায় আমিও যদি তাদের সাথে শাহাদাত বরণ করতে পারতাম একবার মহানবী সাল্লাহ আলাইসাল্লাম হজরত মুসাব বিন উমায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন دا کرداک اللہ معلوم এর অর্থ হলো অবশ্যই মুমিনদের মধ্যে কতক পুরুষ এমন আছে যারা সেই অঙ্গীকার পূর্ণ করেছে যা তারা আল্লাহর সাথে করেছিল তাদের মধ্যে কতক এমন আছে যারা শাহাদাত বরণ করে নিজেদের সংকল্প পূর্ণ করেছে আর তাদের মধ্যে কতক এমনও আছে যারা অপেক্ষা করছে বস্তুত তারা নিজেদের সংকল্পে তিল পরিমাণও পরিবর্তন করে নেয় এরপর মহানবী সাল্লাহ আসলাম বলেন আমি সাক্ষ্য দিচ্ছি সে কেয়ামতি দিন আল্লাহর নিকট শহীদ বলে গণ্য হবে তোমরা তার সমাধি ক্ষেত্রে আসো তা জিয়ারত করো এবং তার প্রতি শান্তি কামনা করো সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ কেমন দিবস পর্যন্ত যে তার প্রতি সালাম প্রেরণ করবে সে এর উত্তর দিবে সাহাবিরা সেই কবর জিয়ারত করতে যেতেন এবং তার প্রতি সালাম প্রেরণ করতেন এবং দোয়া করতেন হজরত সাহাল বিন কায়েসের দুই বোন হজরত সুখতা ও হজরত উমরা রাবি আল্লাহ তালা আনহা মহানবী সাল্লাহ আসলামের হাতে বয়াত করেছিলেন বলে জানা যায় পরবর্তী সাহাবি হলেন হজরত আবদুল্লাহ বিন হুমাইয়ার আল আশজাহি রাদি আল্লাহ তালা আনহু তিনি তার ভাই হজরত খারজার সাথে বদরের যুদ্ধে অংশ নেন তিনি ওহদের যুদ্ধেও অংশ নিয়েছিলেন তার স্ত্রীর নাম হজরত উম্মে সাবেদ বিন হারসা রাদি আল্লাহ আনহা তিনি সেই অল্প কয়েকজন সাহাবির একজন ছিলেন যারা ওহদের যুদ্ধে হজরত আবদুল্লাহ বিন জুবায়রের সাথে গিরিপথের পাহারায় অবিচল ছিলেন যখন তাদের সাথে অন্য সাহাবিরা মুসলমানদের বিজয়ের দৃশ্য দেখে গিরিপথ ছেড়ে তাদের সাথে যোগ দিতে যাচ্ছিলেন তখন আবদুল্লাহ বিন হুমাইয়ার রাহু তাদেরকে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করার উপদেশ প্রদান করেছিলেন কিন্তু তারা সেটি মানেননি ফলে গিরিপথের পাহারায় হাতে গোনা কয়েকজন মাত্র সাহাবি থেকে যান খালিদ বিন ওয়ালিদ ও একরামা বিন আবু জাহেল গিরিপথ অরক্ষিত দেখে সেখান দিয়ে পুনরায় আক্রমণ করে এবং এই আনুগত্যকারী সাহাবিরা তাদের প্রতিরোধ করতে গিয়ে নিমিষেই পরাস্ত হন এবং শাহাদাতের অমীয় সুধা পান করেন অথচ মহানবী সাল্লাহ আলহাম আবদুল্লাহ বিন জুবাইর রানুর নেতৃত্বে পঞ্চাশ জন সুদক্ষ তীরন্দাজ সাহাবির এই দলটিকে বারংবার করা নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে যতক্ষণ মহানবী সাল্লাম স্বয়ং তাদের ডেকে না পাঠাবেন ততক্ষণ পর্যন্ত তারা যেন কোনো অবস্থাতেই গিরিপথ পরিত্যাগ না করেন এমনকি যদি তারা এও দেখে যে মুসলমানরা বিজিত হয়েছে এবং শত্রুরা পালিয়ে গেছে কিংবা মুসলমানরা পরাজিত হয়েছে এবং পাখি তাদের লাশ ঠুকরে ঠুকরে খাচ্ছে তবুও কিন্তু মহানবী সাল্লামের এমন জোরালো নির্দেশ হজরত আবদুল্লাহ বিন জুবায়ের তাদেরকে বারবার স্মরণ করানো সত্ত্বেও তারা বলেন রসুল্লাহ সাল্লাহ আসলাম আসলে বিজয় নিশ্চিত হওয়ার জন্য এটা বলেছিলেন এখন তো সম্পূর্ণ বিজয় হয়ে গেছে আর এভাবে আবদুল্লাহ বিন জুবাইরের সাথে কেবলমাত্র পাঁচ ছয়জন সাহাবি গিরিপথের পাহারায় অবিচল থাকেন আর সেখান দিয়েই খালিদ বিন ওয়ালিদ আক্রমণ করে মুসলমানদের বিজয়কে সাময়িক পরাজয়ে রূপান্তরিত করে এবং মুসলমানরা চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় হুজুর বলেন পরবর্তী সাহাবি হলেন হজরত ওবায়দ বিন ঔস আনসারি রাদিল্লাহ রানহ তার পিতার নাম ঔস বিন মালিক তিনি বদরের যুদ্ধে অংশ নেন এবং আকিল বিন আবু তালেব রাদিল্লাহ রানহকে বন্দি করেন এটাও বর্ণিত হয়েছে যে তিনি হজরত আব্বাস আর নৌফেলকেও বন্দি করেছিলেন যখন তিনি তিনজনকেই বন্দি করে বেঁধে তাদেরকে মহানবী সাল্লাহ আসলামের কাছে নিয়ে আসেন তখন মহানবী সাল্লাহ আসলাম বলেন নিশ্চয়ই এ কাজে এক মহান ফেরিস্তা তোমাকে সাহায্য করেছে হজর বলেন এর পরের সাহাবি হলেন হজরত আবদুল্লাহ বিন জুবাইর রাদিল্লাহ রানহ তিনি সেই সত্তর জন আনসারের একজন ছিলেন যারা বয়াতে ওকবা এবং সানিয়ায় যোগদান করার সৌভাগ্য লাভ করেছিলেন তিনি বদর ওহদের যুদ্ধে অংশ নেন এবং ওহদের যুদ্ধে শাহাদাত বরণ করেন হজুর বলেন বদরের যুদ্ধে তিনি সাহেবজাদি হজরত জায়নাব রাদিলত আনহুর স্বামী আবুল আসকে বন্দী করেন যিনি বদরের যুদ্ধে মুশ্রিকদের পক্ষে যুদ্ধ করেছিলেন হজরত আবদুল্লাহ বিন জুবাইর রাদিলত আনহুকে মহানবী সাল্লাহ আসলাম ওহদের যুদ্ধে গিরিপথের পাহাড় আর নেতৃত্ব প্রদান করেছিলেন এবং তিনি সেই দায়িত্ব পালনও করেছিলেন যথাযথভাবে প্রাণ দিয়েছেন কিন্তু নবীর নির্দেশ এতটুকু অমান্য তিনি করেননি যদিও তার অধীনস্থ অধিকাংশ সাহাবি তার নির্দেশ মান্য করেনি যার ফলে মুসলমানদের ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল এরপর হুজুর হজরত আবদুল্লাহ বিন জুবাইর আদিল্লা তানহুর শাহাদাতের বিস্তারিত বিবরণ তুলে ধরেন যে কতটা নির্দয় ও নিরিশংসভাবে তাকে শহীদ করা হয়েছিল হজরত মুসলিম মাহুদ আদুল্লাহ আনহ সুরা নূরের চৌষট্টি নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এই ঘটনাটির উল্লেখ করেছেন উক্ত আয়তে আল্লাহ তালা বলেন যারা এই রসুলের নির্দেশের বিরুদ্ধাচারণ করে তাদের এই কারণে ভীত হওয়া উচিত পাছে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কোনো বিপদ না নেমে আসে বা তারা কোনো যন্ত্রণাদায়ক শাস্তির লক্ষ্যে না পরিণত হয় হজুর বলেন হজরত মুসলিম মহদ রাজিল্লাহ রানা বলেন দেখো ওহদের যুদ্ধে মহানবী সাল্লাহ আসলামের নির্দেশ অমান্য করার ফলে মুসলিম বাহিনী কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল তিনি আরও বলেন ইসলামী বাহিনীর বিজয় লাভের পরও তার সাময়িক পরাজয়ে পরিণত হওয়ার ও ভয়াবহ ক্ষতি হওয়ার কারণ ছিল তাদের মধ্যে কতিপয় ব্যক্তি মহানবী সাল্লাহ আল্লাহামের একটি নির্দেশ অমান্য করে বসে এবং মহানবী সাল্লাহ আসলামের নির্দেশনা অনুসরণের পরিবর্তে নিজেরা সেটির ব্যাখ্যা বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছিল যদি তারা এমনটি না করে বিনা বাক্য ব্যয়ে মহানবী সাল্লাহ নির্দেশ পালন করতো তাহলে শত্রুরাও পাল্টা আক্রমণের সুযোগ পেত না আর মহানবী সাহসলাম এবং সাহাবিদেরকেও এত বড় বিপদ ও ক্ষতির সম্মুখীন হতে হতো না এই আয়াতে আল্লাহ তালা এদিকেই মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে যারা মহানবী সাহসমের নির্দেশাবলীর পূর্ণ আনুগত্য করে না বরং নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণকে তার নির্দেশের উপর প্রাধান্য দেয় তাদের ভয় করা উচিত এর ফলে তারা কোনো বিপদে বা শাস্তিতে না নিপতিত হয় মোট কথা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তবে এক নেতার ইশারায় উঠবে ও বসবে যতদিন মুসলমানদের মাঝে এই স্পৃহা অটুট থাকবে ততদিন ইসলাম জীবিত থাকবে আর যখন তারা এই নীতি বিসর্জন দিবে তখন ইসলামের মহিমা অটুট থাকলেও আল্লাহ তাদেরকে মহানবী সাল্লাহ আলহামের নির্দেশ অমান্য করার কারণে ধ্বংস করে দিবেন হুজরা বিন ব্যানসলা আজিজ বলেন বর্তমান যুগের অধিকাংশ মুসলমানের অবস্থা আজ এমনটি হয়েছে তারা মুসলিম আসলামকে মান্য করার বিষয়ে মহানবী ইসলামের তাকিদপূর্ণ নির্দেশ পালনের পরিবর্তে নিজেরা মন গড়া ব্যাখ্যা করে এতে আহমদীদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে মুসলিম আসলামকে মানার পর তার পরিপূর্ণ আনুগত্য করার মাঝেই তাদের সাফল্য ও বিজয় নিহিত রয়েছে তাই প্রত্যেকের আত্মবিশ্লেষণ করে দেখা উচিত যে তার আনুগত্যের মান কোথায় রয়েছে হুজুর আইদুল ইবনে আজিজ দোয়া করে বলেন আল্লাহ তালা যেভাবে হজরত আবদুল্লাহ বিন জুবায়ের ও তার সাথে থাকা সাহাবিদের বিশ্বস্ত ও নির্দেশের গুরুত্ব অনুধাবনকারী বানিয়েছিলেন আমাদেরকেও সেরকম নির্দেশের গুরুত্ব অনুধাবনকারী ও পরিপূর্ণ আনুগত্যকারী হবার তৌফিক দান করুন যেন এর ফলে আমরা সর্বদা আল্লাহর কৃপারাজির উত্তরাধিকারী হতে পারি আমিন খুদ্বার শেষ দিকে হুজুর কানাডা নিবাসী মোকারম নাদের আল হুসনি সাহেবের স্মৃতিচারণ করেন যিনি গত বিশে ডিসেম্বর পঁচাশি বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন ইনালিল্লাহে ওয়া ইনাইলাই রাজিউন মরহুম খুবই ধার্মিক নিষ্ঠাবান ও সজ্জন ব্যক্তি ছিলেন আর্থিক কোরবানির ক্ষেত্রে অনুসরণীয় দৃষ্টান্ত ছিলেন তিনি সিরিয়ার আব্দুর রৌফ হুসনি সাহেবের পুত্র ছিলেন যিনি উনিশশো সনে তার ভাই মনির আল হুসনি সাহেবের পর বয়াত করার সৌভাগ্য লাভ করেছিলেন হজ মুসলিম মহদুল্লাহ আনু যখন সিরিয়া সফরে গিয়েছিলেন তখন একদিন তার বাড়িতে নিমন্ত্রণ মিষ্টন গ্রহণ করেছিলেন হুজুর মরহুমের অসাধারণ গুণাবলীর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন তার প্রতি তিনি প্রতি শুক্রবার চার ঘন্টা ড্রাইভ করে নিয়মিত বাইতুল ইসলাম মসজিদে জুমার নামাজ পড়তে আসতেন এবং আজান দিতেন এছাড়া তিনি জামাতের অনেক মূল্যবান সেবারও সৌভাগ্য লাভ করেছিলেন মরুমের স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে যারা আহমদী নন হুজুর আইদুল তারবিন আসলে আজিজ মরুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া করেন আল্লাহ তালা মরহুমের স্ত্রী সন্তানকে আহমদিয়াত গ্রহণের তৌফিক দান করুন আর তিনি অর্থাৎ মরহুম তাদের জন্য যেসব দোয়া করেছেন তা তাদের অনুকূলে কবুল করুন আমিন প্রিয় শ্রোতা মণ্ডলী হুজুরের খোদবা সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই আমরা সমাপতি লক্ষ্য রেখে খোদবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খোদবাটি শোনার অনুরোধ রইল হুজুরের খোদবাটি পুরো শুনতে পাবেন আমাদের ইন্টারনেট রেডিও চ্যানেলে অর্থাৎ ভয়েস অফ ইসলাম বাংলা এবং আমাদের নিয়মিত website W W W dot Ahmadiyya Bangla ও আরজিতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ধন্যবাদ জনাব তারেক আহমদ তারেক মোবাশির সাহেব শ্রোতামণ্ডলী আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন এফ এম তরঙ্গ একশো পয়েন্ট সাত আর চীন রেডিও টরন্টো অ্যাপে এছাড়াও ইন্টারনেটে W W W dot voice of Islam Bangla dot কমে শ্রোতামণ্ডলী আমাদের সাথে প্যানেলে রয়েছেন জনাব আলহাজ মাওলানা সালেহ আহমেদ সাহেব ঢাকা থেকে তিনি টেলিফোনে যুক্ত হবেন এবং আরও রয়েছেন জনাব সাইফুল ইসলাম সাহেব এবং ইনামুল মৌলানা ইনামুর রহমান সিদ্দিকী সাহেব আমাদের আলোচনার এই পর্যায়ে আমরা ঢাকাতে জনাব আল্লাহ সালেম মৌলানা সালেহ আহমদ সাহেবের কাছে যাব মৌলানা সালেহ আহমদ সাহেব আসসালামু আলাইকুম আপনি কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি আমার কথা শুনতে পাচ্ছেন জি জি জি আচ্ছা মৌলানা সাহেব আমরা আমাদের শ্রোতা মণ্ডলীর জন্য আজকে আপনার কাছে আপনি শুনেছেন ইতিমধ্যেই যে আমাদের অনুষ্ঠানটি আমরা পাঁচটি ভাগে ভাগ করেছি আমরা পাঁচ পাঁচ দিন পর পর প্রতি শনিবারে শুধু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের সিরাত এবং তার ব্যাপারে যে বিভিন্ন পশ্চিমা দেশে বিশেষ করে যেসব বিশুদ্গার এবং এলজাম দেওয়া হয় সেগুলোর জবাব দেওয়ার জন্য তৈরি করেছে আমাদের সাজিয়েছে আমাদের প্রোগ্রামগুলো আজকে এই প্রথম দিনের প্রথম পর্যায়ে প্রথম প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসছি আমি আমরা শুনে থাকি যে মুসলমান মাত্রই আমরা নর্মালি বিশ্বাস করে থাকি যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিহাসাল্লাম সর্বকালের সর্বজাতির জন্য নবী হয়ে এসেছিলেন এই বিশ্ব বিশ্বধামে এই হিসেবে বিশ্বনবী হিসেবে রসুল পাক সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে অন্যান্য নবীদের পার্থক্য কি নাম্বার ওয়ান এটি একটি অংশ আর তিনি যদি সর্বজাতির জন্যেই নবী হয়ে এসে থেকে থাকেন তাহলে কি তার আগমনের কথা পুরনো ধর্মগ্রন্থগুলোতে বলা হয়েছে আমি কি আবার ধন্যবাদ বুঝতে পেরেছেন জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জি আপনি যে প্রশ্ন করেছেন হাতি দীর্ঘ এর উত্তর হবে <laughs> তবে আমি সংক্ষিপ্ত যেহেতু সময়ের প্রতি দৃষ্টি রেখে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলি জি প্লিজ প্রথমটা হলো এই যে প্রথম প্রশ্নটি যেটি আপনি করেছেন যে মহানবী সাল্লাহ আলী ওসাল্লাম এবং অন্যান্য নবী আলাইসালাম এদের মধ্যে কি পার্থক্য রয়েছে প্রথম কথাটি হলো এই যে আমরা দেখি যে মানব সভ্যতায় এক ধরনের বিবর্তন ঘটেছে এভলিউশন ঘটেছে এবং মানুষ ধীরে ধীরে সময়ের সাথে সাথে তাদের কথাবার্তায় তাল চলনে উঠা বসায় থাকায় এবং শিক্ষাগত দিক থেকে সামাজিক দিক থেকে সংস্কৃতির দিক থেকে অর্থনীতির দিক থেকে ক্রমান্বয়ে মানুষ একটি ধাপে ধাপে এক পর্যায়ে এসে পৌঁছেছে আর সেই যে মানুষের সবচেয়ে বড় যেটা বিবর্তন ঘটেছে সেটা হলো তার চিন্তা শক্তি তার বোধ শক্তি এবং তার সহন শক্তি এই সব কিছুর যে বিষয়টা আমরা যদি লক্ষ্য করি তাহলে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের যুগে এসে মানব সভ্যতা সেই জায়গায় পৌঁছেছিল রসুল করিম সাল্লাহামের পূর্বে যত নবী এ পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তারা গোত্রীয় নবী ছিল আঞ্চলিক নবী ছিল তাদের মধ্যে থেকে যারা এসেছে তারা সমসাময়িক বিষয়াদি নিয়ে বা আঞ্চলিক বা গোত্রীয় বিষয়াদি নিয়ে তারা নিজেদের অঞ্চলে হেদায়ত দিয়েছে মানুষকে শিক্ষা দিয়েছে তাদেরকে তবে একটি বিষয় যেটা সকল নবীর ক্ষেত্রে একক সেটা ছিল আল্লাহ তালার তহিদ যে প্রত্যেক নবী আল্লাহ তালার তহিদ সম্পর্কে জ্ঞাত করেছে আল্লাহ এক আল্লাহর উপর বিশ্বাস আনার কথা বলেছে এবং আল্লাহ তালা আদেশে তারা বলেছে যেহেতু আমি খোদার পক্ষ থেকে প্রেরিত হয়েছি তাই তোমরা আমাকে আমার উপর ইমান আনো আমাকে অনুসরণ করো আমার আনুগত্য করো প্রত্যেক নবী এই কথা তার জাতিগুলিকে বলেছে তো যে জিনিসটা রসুল করিম সাল্লাহামের পূর্বে আমরা লক্ষ্য করি সেটা হলো প্রত্যেক নবী হয় গোত্রীয় নয় আঞ্চলিক নবী ছিলেন এবং তারা তাদের অঞ্চল বা গোত্রভিত্তিক যে সমস্যাগুলি ছিল সে সমস্যাগুলির সমাধান দিয়েছেন সেই দিক থেকে আমরা দেখি যে মহানবী সাল্লাহামের পূর্বে পৃথিবীতে খ্রিস্টীয় ধর্ম এবং এর পূর্বে আমরা দেখি যে ইহুদি ধর্ম এবং এর সাথে আমরা দেখি জরুতস্থ যারা পার্সিন অগ্নি উপাসক তাদেরকে দেখি পত্তলিকদের দেখি যেটা হিন্দু ধর্ম আমরা দেখি তো বিভিন্ন ভাগে বিভক্ত ছিল এই বিভক্তি আমাদেরকে বলে যে এখন এমন একটি তখন এমন একটি সময় এসেছিল যখন সকল ধর্মকে এক শিক্ষার অধীনে অধীনস্থ করার তো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম সেই নবী যার সম্পর্কে আল্লাহ তালা জানিয়েছেন ওয়ামা আর সাল্লাকা ইল্লা কাহাফাত আল্লিন সুরা সবার উনত্রিশ নম্বর আয়াত যে আমরা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামকে সকল মানব গোষ্ঠীর জন্য প্রেরণ করেছি আবার আল্লাহ তালা বলছেন সুরাম বিয়ার একশো আট নম্বর আয়াতে ওয়ামা আর সাল্লাকা ইল্লা রাহমাত আলমী যে আমরা হাজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামকে সমস্ত জগতের জন্য প্রেরণ করেছি তো যেই খোদা রসুল করিম সাল্লামের পূর্বে নবী পাঠিয়েছিলেন সেই খোদা তাদের সম্পর্কে এটা জানিয়েছেন যে আমি তোমাদেরকে এই অঞ্চলে বা এই গোত্রের জন্য বা এই অঞ্চলের জন্য প্রেরণ করেছি কিন্তু যে খোদা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে প্রেরণ করেছেন সেই খোদা তাকে জানিয়েছেন যে আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছি অর্থাৎ এর পূর্বে যে সকল নবী ছিল তারা হয়তো রিজিওনাল নবী ছিল বা গোত্রভিত্তিক নবী ছিল কিন্তু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম হলেন ইউনিভার্সাল প্রফেট আন্তর্জাতিক নবী এই হলো অন্যান্য নবী এবং সকল মোহাম্মদ মুস্তফা সাল্লাহ জি এবং সকল নবীরই খোদা একই খোদা সেই একই খোদা যিনি আগের নবীগুলো পাঠিয়েছেন এবং পরবর্তীতে পাঠিয়েছেন জি জি জি জি এবং ওইটাই হলো এক বিষয় যেটা আমি বললাম যে সকল নবীর বিষয় বিষয়ে যে জিনিসটা এক সেটা হলো এই যে প্রত্যেক নবী আল্লাহ তালার তহিদ এ দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন এবং তহিদকে প্রমাণ করার জন্য যে সকল দলিল প্রমাণ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহ আল্লাহ তালা দিয়েছেন এবং তিনি নিজ সত্তার তরফ থেকে যে সকল দলিল প্রমাণ দিয়েছেন এর পূর্বে এত পূর্ণাঙ্গীন ভাবে এত বিশদ ভাবে খোদা তালার তহিদ এবং খোদা তালার সাথে যুক্ত হওয়া খোদা তালার আনুগত্য করা এবং নবীকে মান্য করার যে গুরুত্ব এর পূর্বে এত বিশদ ভাবে আর কোনো নবীর বেলায় পরিলক্ষিত হয় না যা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের বেলায় হয়েছে তো এক বাক্যে যদি আমরা এই ডিফারেন্সিয়েট করতে চাই যে পূর্বেকার নবী এবং মোহাম্মদ মুস্তফার মধ্যে কি পার্থক্য পূর্বেকার নবীরা ছিল গোত্র ভিত্তিক আঞ্চলিক ভিত্তিক অঞ্চল ভিত্তিক রিজিওনাল প্রফিট ছিল এবং হাজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম হলেন ইউনিভার্সাল প্রফিট এখন আমি আপনার দ্বিতীয় অংশের দিকে আসি যে দ্বিতীয় অংশের দিকে আসি যে যেখানে আপনি বললেন যে রসুলে করিম সাল্লাহ যদি আসার ছিল তবে পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতে তার আগমনের সুসংবাদ ছিল কিনা আপনি যদি ধর্মের ইতিহাস যদি খুঁজে দেখেন তাহলে সেখানে দেখবেন যে মহানবী সাল্লাহ আলী ওসাল্লামের আগমনের পূর্বেই ইহুদিরা মক্কায় একত্রিত হয়েছিল তাদের মক্কার চারিপাশে এত একত্রিত হয়েছিল কেননা তাদের ধর্মীয় গ্রন্থে ওল্ড টেস্টামেন্টে যেটা বাইবেল আমরা বলি দুই অংশ একটা হলো ওল্ড টেস্টামেন্ট একটা হলো নিউ টেস্টামেন্ট যেটা হজরত মুসা আল ইসলাতামের সাথে সম্পর্কিত সেখানে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের আগমনের সংবাদ পরিষ্কার ভাবে দেয়া ছিল এবং ইঙ্গিত দেয়া ছিল যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম আসতে যাচ্ছেন এবং আরবে আসবেন লিটোনমিতে হজরত রসুল করিম সাল্লাহ সম্পর্কে যে সকল ভবিষ্যৎবাণী পাওয়া যায় সেখানে যে বিষয়গুলি আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে যেমন সেখানে বলা হয়েছে তিনি আল্লাহর বান্দা হবেন মনোনীত ব্যক্তি হবেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন তিনি চিৎকার করবেন না উচ্চস্বরে কথা বলবেন না বাজারে কোলাহল করবেন না তিনি গরিব কাঙ্গাল দুর্বলদের প্রতি অত্যাচার করবেন না তিনি সদাশয় চরিত্রবান হবেন তিনি চিরস্থায়ী ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং এখানে বলা হয়েছে আল্লাহ তাকে রক্ষা করবে তিনি পূর্ণ তহির প্রচার করবেন পত্তলিক ও মুশ্রিকদের পরাজিত করবেন তিনি হজরত ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাইসালাতামের বংশের মধ্য থেকে আসবেন তার তার রক্তের মধ্য থেকে তিনি আবির্ভূত হবেন মুসা আলাইসলামকে বলছেন যে তোমার মতন তোমারই জাতির মধ্য থেকে আল্লাহ তালা তাকে আবির্ভূত করবেন অর্থাৎ সেই বংশ ইব্রাহিমী বংশ থেকে অনুরূপ ভাবে আমরা ইঞ্জিলে দেখি যেমন জন হজরত ঈসা আলাহ ইসলামের অধ্যায় চোদ্দতে জনের হজরত ঈসা আলাহ ইসলাম সম্পর্কে বলা হচ্ছে ঈসা আলাহ ইসলাম বলছেন যে তোমাদেরকে বলার আমার অনেক কথা আছে কিন্তু তোমরা এখনো সে সকল এখন সে সকল কথা সহ্য করতে পারবে না পরন্ত সে সত্য সত্যের আত্মা যখন আসবেন তখন তিনি তোমাদেরকে সত্যের সন্ধান দিবেন কারণ তিনি নিজ থেকে কিছু বলবেন না যা যা শুনবেন তাই বলবেন এবং ভবিষ্যতের ঘটনাও জানাবেন ভাবে হজরত রসুল করিম সাল্লাহ সম্পর্কে বাইবেলে ফ্লাকলিত শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ হলো আহমদ বা প্রশংসিত পরম প্রশংসাকারী এসব রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের জন্য ব্যবহৃত হয়েছে অনুরূপভাবে আমরা যদি বেদ পুরাণ হিন্দু ধর্মের বা উপনিষদে যাই সেখানেও আমরা দেখতে পাই আমি সেখানে অনুবাদ আমি পড়ে শোনাচ্ছি সেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ নামে এক ব্যক্তি যার বাস মরুস্থলে হবে তিনি দলবল সহ আবির্ভূত হবেন হে আরবে প্রভু হে জগৎগুরু তোমার প্রতি আমার স্তুতিবাদ তুমি জগতের সমুদয় কুলস দূর করার অনেক উপায় জানো তোমাকে নমস্কার হে পবিত্র পুরুষ আমি তোমার দাস আমাকে তোমার চরণ তলে স্থান দাও অনুরূপভাবে বৌদ্ধ হজরত বুধ আলাইসালাম তিনিও ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তাদের প্রামাণ্য গ্রন্থ দীঘা নিকায় বর্ণিত হয়ে বর্ণিত হয়েছে মানুষ যখন গৌতম বুদ্ধের ধর্ম ভুলে যাবে তখন আরেকজন বুদ্ধ আসবেন তার নাম মৈত্রেয় অর্থাৎ শান্তি ও করুণার করুণার বুদ্ধ অনুরূপভাবে the gospel of Buddha by Carus page one seventeen থেকে ওয়ান এইটিন এখানে সেখানে ইংলিশ লাইন অনুবাদ আমি পড়ছি আনন্দ বুদ্ধকে জিজ্ঞেস করলেন আপনার মৃত্যুর পর কে আমাদের উপদেশ দান করবে বুদ্ধ বললেন আমি একমাত্র বুদ্ধ বা শেষ বুদ্ধ নয় যথাসময়ে আরেকজন বুদ্ধ আসবেন আমার চেয়েও তিনি পবিত্র অধিকতর আলোক প্রাপ্ত তিনি একটি পূর্ণাঙ্গ ধর্মমত প্রচার করবেন আনন্দ জিজ্ঞেস করলেন তাকে আমরা চিনব কি করে বুদ্ধ বললেন তার নাম মৈত্রেয় এই মৈত্রেয় বা শান্তি ও করুণার বুদ্ধ এই যে রসুল করিম সাল্লাহ ইসলাম রহমতুল্লিল আলমিন এতে আমরা কোনো সন্দেহ দেখছি না অনুরূপভাবে যেটা সবচেয়ে পুরনো ধর্ম পার্সি ধর্মশাস্ত্রে জিন্দাবেস্তায় ও দশাতিরে আজ রসুল করিম সাল্লাহ সাল্লামের সম্পর্কে সুস্পষ্ট ভবিষ্যৎবাণী রয়েছে জিন্দাবেস্তা পার্ট ওয়ার translated by Muller page two sixty এতে বলা হচ্ছে অনুবাদ আমি ঘোষণা করছি যে হে স্পিতাম জরথুষ্ট পবিত্র আহমদ ন্যায় বান দিকের আশীর্বাদ এখানে আহমদ আর ন্যায় বান দিকের আশীর্বাদ এটা অর্থ করা হয়েছে নিশ্চয়ই আসবেন যার কাছ থেকে তোমরা সৎ চিন্তা সৎ বাক্য সৎ কাজ এবং বিশুদ্ধ ধর্ম লাভ করবে দশাতির গ্রন্থে অনুরূপভাবে আরেকটি ভবিষ্যৎবাণী আছে যা সারমর্ম হল যখন পার্সিরা নিজেদের ধর্ম ভুলে যেয়ে নৈতিক অধপতনের চরম সীমানায় উপনীত হবে তখন আরব দেশে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করবেন যার শিষ্যরা পারস্য দেশ এবং দুর্ধর্ষ পার্সিক জাতিকে পরাজিত করবে নিজেদের মন্দিরে অগ্নি পূজা করবে না তারা ইব্রাহিমের কাবা ঘরের দিকে মুখ করে প্রার্থনা করবে সেই কাবা ঘরও প্রতিমা মুক্ত হবে সেই মহাপুরুষের শিষ্যরা বিশ্ববাসীর পক্ষে আশীর্বাদ স্বরূপ হবে তো সংক্ষিপ্ত ভাবে এই কয়েকটি ভবিষ্যৎবাণী আমি আপনাদের সামনে রাখলাম অশেষ ধন্যবাদ মৌলানা সাল আহমেদ সাহেব নিঃসন্দেহে সত্য এবং আমরা আমার মনে হয় যে আমার সাথে সাথে শ্রোতারাও মুভড হয়ে গেছেন আপনার এই এত তথ্যবহুল কথা শুনে যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইস্লামের আশার ভবিষ্যৎবাণী এত পূর্ব থেকেই করা হয়েছে এবং যার জন্য এই পৃথিবীর সৃষ্টি মনার সাহেব আমি আপনি আমাদের সাথে থাকবেন আমরা আমি আবার ঘুরে আপনার কাছে আসব আমি এখন যাব জনাব সাইফুল ইসলাম সাহেবের কাছে জনাব সাইফুল ইসলাম সাহেব আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম সাহেব আমি সাইফুল ইসলাম সাহেবকে এখন লাইনে পাচ্ছি না কোনো কারিগরি ত্রুটির কারণে হয়তো খুব শীঘ্রই উনি আমাদের সাথে লাইনে যুক্ত হবেন এ তাহলে আমি এর মধ্যে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মাওলানা ইনামুর রহমান সিদ্দিকী সাহেব মাওলানা ইনামুর রহমান সিদ্দিকী সাহেব আপনি বুঝতেই পাচ্ছেন যে আমরা কত ভারী একটি জিনিস নিয়ে আজকে আলোচনা শুরু করেছি এবং এটাও নিশ্চয়ই শুনেছেন যে আমরা আমাদের পাঁচটি পর্বে আমাদের হজরত মুহম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের জীবনী আদর্শ এবং বর্তমান যুগে ওনার আদর্শ ফলো করলে কি হয় কি লাভ এবং আমরা যে মুসলমান হয়েছি সত্যিকার অর্থে আমরা তো সেই দায়িত্ব পালন করছি কি না ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব পাঁচটি ভাগে আমরা সাজিয়েছি আপনার কাছে আমার ছোট্ট একটি আবদার আপনি যদি রসুল্লাপাক সাল্লাহ ইসলামের জীবনের এমন দু একটি ঘটনা বলেন যাতে আমরা সত্যি সত্যি আমাদের হৃদয়কে পরিতৃপ্ত করতে পারি আপনি জানেন যে রসুল্লাপাক সাল্লাহ ইসলামের জীবন নিয়ে আলোচনা করার সময় যত এটা একটা সাগর এটা একটা মহাসাগর এই সাগরের আলোচনা এত এত স্বল্প সময়ে শেষ করা সম্ভব না কিন্তু তবুও অত্যন্ত তৃষ্ণার্থ আমরা সবাই শুধু রসুল্লা পাক সাল্লাহ আলহাসাল্লামের দুই একটি ঘটনা যদি আমাদেরকে বলি একটু আমাদেরকে তৃপ্ত করেন প্লিজ জি ধন্যবাদ প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আসলে আপনার কথা সত্য যে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের চরিত্র এত সুন্দর এবং এত ব্যাপক যে আপনি যখন জিজ্ঞেস করলেন তখন আমি ভেবে পাচ্ছি না যে তার জীবনের কোন অংশটার ব্যাপারে আমি শ্রোতামণ্ডলীদের সামনে তুলে ধরতে পারি কারণ তার জীবনের চরিত্রের যে কোনো একটা অংশ যদি আমরা নেই সেটাও এত বেশি উজ্জ্বল আর এত বেশি সুন্দর যে মানুষ অভিভূত হয়ে যায় যে একটা মানুষ হিসেবে তিনি এর এত বেশি কাজ করে গেছেন তার চরিত্রের একটা ছোট অংশ আমি আপনাদেরকে বলি যে হজরত হজরত জায়দ রাজিল্লা তালাহ যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জি পালিত পুত্র তার ছেলে ছিলেন তার তিনি একদমই ছোট ছিলেন হজরত মোহাম্মদ জীবন দশায় তিনি বললেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম যিনি বিশ্বনবী এবং শ্রেষ্ঠ নবী তিনি বাচ্চাদের সাথে তার এরকম আচরণ ছিল যে তিনি বলেন উসামা বিন জায়দ রাজিল্লা তালা তিনি বললেন যে আমি তখন একদম ছোট ছিলাম কিন্তু তখন আমি বুঝতে আমার এত বুদ্ধি ছিল না আমি হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের সাথে ছোঁয়াছুঁই খেলতাম এবং তিনি চাইলে আমাকে ধরে ফেলতে পারতেন কিন্তু শুধু আমার মনোরঞ্জন করার জন্যে মনোরঞ্জন করার উদ্দেশ্যে উনি এমন একটা অভিনয় করতেন যে উনি ধরতে পারছেন না আমাকে আর আমি বারবার ওনার হাত থেকে পালিয়ে যেতাম যে অনেকটা কানামাছি খেলার মতো জি কানামাছির মতো এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম চাইলেই ধরে ফেলতে পারতেন কিন্তু একটা বাচ্চা শুধু মনোরঞ্জন করার জন্য তিনি এই কাজটা করতেন এবং ওনার পালিত পুত্র জি নিজের সন্তান না জি পালিত পুত্রের ছেলে পালিত পুত্র জি জায়েদ যিনি তার ছেলে ওসামা বিন জায়দ আমি তার আচ্ছা। ব্যাপারে বলছি তো তিনি একজন নবী সাধারণত আপনি দেখবেন যারা আজকালকে আমরা মৌলবী যাদেরকে দেখি তারা লম্বা লম্বা দাড়ি এবং তাদের একটা এক ধরনের ভাব তারা ধরে থাকেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি আল্লাহ তালা সবচেয়ে নৈকট্য লাভকারী এবং তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ তিনিও একটা বাচ্চার সাথে এইভাবে খেলাধুলা করতেন যেটাতে বোঝা যায় যে তিনি প্রত্যেকের প্রত্যেকটা মানুষের যে তার মনোরঞ্জন তার সে যেন দুঃখ না পায় সে যেন কষ্ট না পায় সেটারও তিনি খেয়াল রাখতেন আপনি কি একটু ছোট করে বলবেন কাইন্ডলি যে আমরা জানি যে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের মতো অন্যের ধর্মের প্রতি যে সহনশীলতা অন্যের মতের প্রতি যে সহনশীলতা এবং শ্রদ্ধা জ্ঞাপন এইটার এইটার কোনো নমুনা কি ঘটনা কি আপনার কাছে আছে যে পরধর্মের প্রতি সহনশীলতা জি একবার এটা একদম অনেক আপনার ইতিহাসে একটা বিখ্যাত ঘটনা যে আপনার একবার নজরান একটা এলাকা সেখান থেকে খ্রিস্টানদের একটা ডেলিগেশন আসলো মোহাম্মদ মদিনাতে এবং তারা মসজিদে নবীতে বসেই হজরত ইসলামের সাথে তারা কথা বলছিলেন এমন মুহূর্তে তাদের ইবাদতের সময় হয়ে গেল তখন তারা পারমিশন চাইলো হজরত মোহাম্মদ কাছে যে আমাদের তো এখন ইবাদতের উপাসনার সময় হয়ে গেছে আমরা একটু যেতে চাই তখন হজরত মোহাম্মদ বললেন যে এটাও ইবাদতের জায়গা আপনারা চাই চাইলে আপনাদের রীতি অনুযায়ী আপনাদের ধর্মমত অনুযায়ী আপনারা এই মসজিদেও ইবাদত করতে পারেন কারণ আপনাদের আল্লাহ আর আমাদের আল্লাহ দোনোজনেরই উপাসক এক এই কারণে আপনারা আমার মসজিদে নামাজ পড়তে আপনারা উপাসনা করতে পারেন এবং সেখানে নজরানের যে ইহুদ খ্রিস্টান ছিলেন তারা মসজিদে নবুবিতে তারা তাদের ইবাদত করেছেন এর থেকে আর আপনি অন্য অন্য কোনো ধর্মে অন্য কোনো জাতিতে আপনি এত বেশি ধর্ম সহিষ্ণুতার উদাহরণ খুঁজে পাবেন না এবং তার শ্রেষ্ঠত্বের আমি আরেকটা ছোট আরেকটা আমাদের হাতে জি জি যে আপনার একটা যখন নবী আসেন তিনি তার অনুসারীদের মধ্যেও সেই শিক্ষাটা দেন তো এটার একটা প্রমাণ হচ্ছে হজরত উমর রাজুল্লাহর যুগে যখন বায়তুল মুকাদ্দাস আপনার বিজিত হলো এবং মুসলমানরা বিজয়ী হলো হ্যাঁ, জি না বায়তুল মুকাদ্দাস বিজিত হলো যে মুসলমান যখন বিজয় লাভ করলো সেখানে বিজয় লাভ করলো হ্যাঁ, বিজিত মানে পরাজিত এই জন্য আমি বারবার বলছি জি বিজয় লাভ করলো মুসলমানরা তখন উনি হজরত আবু হজরত উমর রাজুল্লাহ তালাহ গেলেন বায়তুল মুকাদ্দাসে তখন নামাজের সময় হয়ে গেল তো সেখানে যে প্রিস ছিল সেই সময় সে বলল আপনি এসে আমাদের এখানে নামাজ পড়তে পারেন অসুবিধা নেই আপনি এখানে আমাদের গির্জাতে ইবাদত করতে পারেন কিন্তু তিনি শুধু এই কারণে করেননি যে আমি আজকে খলিফা হয়ে যদি তোমাদের এখানে আমি নামাজ পড়ি তাহলে আমার পরবর্তীতে যারা আসবে তারা হয়তো এটা ভেবে নিবে যে আমরা জোরপূর্বক অন্যদের ইবাদতের জায়গায় আমরা ইবাদত করতে পারি শুধু এই একটা ছোট্ট একটা বিষয় নিয়েও হজরত উমর রাজিল্লা তালন সেখানে নামাজ পড়েননি যেন পরে দিয়ে অন্যান্য জাতির উপর কোনো ধরনের জুলুম না হয় যেটাতে বোঝা যায় যে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম তিনি নিজে নিজের কর্ম মাধ্যমে তিনি একটা উত্তম উদাহরণ আমাদের সামনে কায়েম করে গেছেন এবং তিনি তার সাহাবাদেরকেও এই জিনিসটা শিখিয়ে গেছেন জাজাকাল্লাহ আমি এখন জনাব সাইফুল ইসলাম সাহেবের কাছে একটি প্রশ্ন রাখবো যে ইসলামের বিরুদ্ধে বিশেষত হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ইসলামের পুত পবিত্র চরিত্রের বিরুদ্ধে সর্বদাই বিশুদ্ধগর হচ্ছে বিশেষ করে আমাদের পশ্চিমা বিশ্বে তো এটা প্রায়ই আমরা দেখি এবং আমরা সবাই জানি আজকালকার যুগের লোকেরা যে কার্টুন ছাপানো হয় ওনার বিরুদ্ধে ব্যঙ্গ করে এবং ওনার বিরুদ্ধে বিভিন্ন ইলজাম দেওয়া হয় দোষারোপ করা হয় এটার কারণটা কি উদ্দেশ্যটা কি কেনই বা তারা এমনটি করছেন মানব দরদি সমগ্র বিশ্বের জন্য আশীর্বাদ ও আল্লাহ তালার প্রিয় পাত্র মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মানুষের দুঃখে রাতের পর রাত বিনিদ্র কাটিয়েছেন মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য স্বয়ং এত বেদনা ভারাক্রান্ত হয়েছেন আর নিজেকে এমন দুঃখ কষ্টে নিপতিত করেছেন যে স্বয়ং আরসের অধিপতি হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে সম্বোধন করে বলেছেন এরা তাদের সৃষ্টিকর্তা প্রতিপালক প্রভুকে কেন চিনছে না এ কথা ভেবে তুমি কি নিজেকে ধ্বংস করে ফেলবে মহান এই মানব দরদি নবী সম্পর্কে এমন অবমাননাকর চলচ্চিত্রের জন্য একজন মুসলমানদের হৃদয় ক্ষতবিক্ষত হওয়াই স্বাভাবিক এবং হয়েছ তাই আজকাল পশ্চিমা বিশ্বে এবং ইউরোপে ইসলামের শত্রুরা মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ বাজে চলচ্চিত্র নির্মাণ করছে বর্তমান যুগে পত্র পত্রিকা ও বিজ্ঞাপনের পাশাপাশি অন্যান্য প্রচার মাধ্যমকেও এই জঘন্য কাজে ব্যবহার করা হচ্ছে দু সালে ডেনমার্কে নোংরা প্রকৃতির লোকেরা যখন মহানবী সাল্লাহ ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিল তখন মুসলমানদের পক্ষ থেকে বর্তমানে যে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে এতে কাজের কাজ কিছুই হবে না বরং ভবিষ্যতেও এরা এ ধরনের কুকর্ম অব্যত রাখবে বর্তমানে রাজনীতিবিদ এবং অন্যান্য শ্রেণীর লোকেরাও বাক স্বাধীনতার দোহাই দিয়ে কোথাও প্রকাশ্যে এবং বেশিরভাগ ক্ষেত্রে এ নিয়ে বিনিয়ে এদের সাপেক্ষে কথা বলছে এবং মাঝে মাঝে আবার মুসলমানদের সপক্ষেও বলছে মনে রাখতে হবে পৃথিবীটা এখন এমন একটা বিশ্ব পল্লীতে পরিণত হয়েছে যার কারণে মন্দকে যদি দ্ব্যর্থহীনভাবে মন্দ বলা না হয় তবে এসব কথা এ দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করে ফেলবে বিশ্বের এক বিশাল অঞ্চল জুড়ে মুসলমান সরকার ও রাষ্ট্র প্রতিষ্ঠিত পৃথিবীর একটি বড় অংশ মুসলমানদের অধীনস্থ অনেক মুসলমান রাষ্ট্রকে আল্লাহ তালা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ করেছেন মুসলমান দেশগুলো জাতিসংঘেরও সদস্য পবিত্র কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এর অনুসারীরা ও এর অধ্যয়নকারীরাও পৃথিবীতে বিদ্যমান তা সত্ত্বেও জীবনের প্রতিটি ক্ষেত্রে কেন এর আনিন্দ সুন্দর শিক্ষামালাকে জগতের সামনে তুলে ধরতে মুসলমান রাষ্ট্রগুলো চেষ্টা করেনি বা এখনও কেন উদ্যোগ নিচ্ছে না পবিত্র কোরআনের শিক্ষা অনুসারে তারা কেন জগৎবাসীকে কথা বলছে না ধর্মীয় আবেগ অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলা আর আল্লাহর নবীদের অসম্মান করা কিংবা এ উদ্দেশ্যে অপচেষ্টা করা এসবই অপরাধ জঘন্য অপরাধ ও পাপ বিশেষ আর বিশ্ব শান্তির জন্য এই কথাটি জাতিসংঘের শান্তি ঘোষণায় সন্নিবেশিত করা আবশ্যক কোনো সদস্য দেশ তার নাগরিকদের ভিন্ন ধর্মীদের অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলার অনুমতি দিবে না চিন্তা ও বিবেকের স্বাধীনতার নামে বিশ্বের শান্তি বিনষ্ট করার অনুমতি দেওয়া যাবে না বড়ই আক্ষেপ এতদিন ধরে এত কিছু ঘটেছে তথাপি মহানবী সাল্লাহ সাল্লাম এবং বিশ্বের সকল নবী রাসুলের সম্মান ও মর্যাদা অক্ষণ রাখার জন্য জগৎবাসীকে অব্যাহত করার জন্য এবং আন্তর্জাতিক পর্যায়ে এ বিষয়ে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে মুসলিম অধ্যুষিত দেশগুলোর পক্ষ থেকে সম্মিলিতভাবে কোনো বস্তুনিষ্ঠ পদক্ষেপ নেওয়া হয়নি যদিও জাতিসংঘের অন্যান্য সিদ্ধান্ত যেমন মানবাধিকার ঘোষণার মতো এটিও কার্যকর হবে না কিন্তু কমপক্ষে বিষয়টি রেকর্ডভুক্ত হয়ে যাবে ওআইসি অথবা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন নামক একটি প্রতিষ্ঠান যদিও অস্তিত্ব আছে কিন্তু এর মাধ্যমে কখনো এমন কোনো বস্তুনিষ্ঠ পদক্ষেপ নেওয়া হয়নি যার মাধ্যমে জগতে মুসলমানদের অবস্থান সুদৃঢ় হয় মুসলিম অধ্যুষিত দেশগুলোর রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা প্রচেষ্টায় রত কিন্তু ধর্মের মাহাত্ম ও মর্যাদা রক্ষার বিষয়টিও তাদের মাথায় থাকে না আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে যদি বস্তুনিষ্ঠ পদক্ষেপ নেওয়া হতো তাহলে জনসাধারণের পক্ষ থেকে এসব ভুল প্রতিক্রিয়া ব্যক্ত করা হতো না যা দৃষ্টান্তস্বরূপ আজ পাকিস্তান বা অন্যান্য দেশে হচ্ছে তারা কথা ভেবে নিশ্চিত থাকতে পারত আমাদের নেতৃত্ব এ কাজে নিয়োজিত তারা নিজেদের দায়িত্ব পালনে সচেষ্ট এরা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় বরং সমস্ত নবী রসুলের সম্মান প্রতিষ্ঠা এমনভাবে আন্তর্জাতিক ফোরামের নিজেদের দৃঢ় অবস্থান প্রদর্শন করবেন যার কারণে জগৎবাসী তাদের একথা সত্য ও যথার্থ বলে মানতে হবে এছাড়া পাশ্চাত্য এবং পৃথিবীর প্রতিটি অঞ্চলে বসবাসরত মুসলমানদের একটি বড় সংখ্যা রয়েছে ধর্মীয় অবস্থান ও অনুসারী সংখ্যার দিক দিয়ে মুসলমানরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অবস্থানে সমাসীন এরা যদি আল্লাহর নির্দেশনাগুলি মান্যকারী হয় তাহলে সকল ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে এমত অবস্থায় ইসলামের শত্রুরা এ ধরনের মর্ম পীড়াদায়ক অপকর্ম করার বা এ ধরনের চিন্তা করারও দুঃসাহস দেখাতে পারবে না যাই হোক মুসলিম অধ্যুষিত দেশগুলো ছাড়াও পৃথিবীর প্রতিটি দেশে মুসলমানদের একটি বড় সংখ্যা বিদ্যমান ইউরোপের বিভিন্ন দেশে কেবল তুর্কি মুসলমানদের সংখ্যাই লক্ষ লক্ষ গোটা ইউরোপে নয় বরং ইউরোপের প্রত্যেকটি দেশেই লক্ষ লক্ষ সংখ্যায় এরা বিদ্যমান এশিয়া থেকে মুসলমানরা এসে এখানে বসবাস করছেন এরা যুক্তরাজ্যেও আছেন আর যুক্তরাষ্ট্রেও আছেন আবার কানাডা ও ইউরোপের প্রত্যেক অঞ্চলেই আছেন তারা সবাই যদি সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা আমাদের ভোট কেবল এমন ব্যক্তিবর্গকে প্রদান করব যারা ধর্মীয় সহনশীলতার প্রবক্তা এটি কেবল বুলি সর্বস্ব হবে না বরং এর বাস্তব প্রতিফলন ঘটা চায় তারা যদি এসব দুরাচারী অপলাপী ও চলচ্চিত্র নির্মাতা প্রকাশ্যে নিন্দা জানান তাহলে এসব বস্তুবাদী সরকারগুলোর ভেতরে ভেতর থেকে এমন এক শ্রেণী এগিয়ে আসবে যারা প্রকাশ্যে এই অশালীনতা এবং জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হবে অতএব মুসলমানরা যদি নিজেদের গুরুত্ব অনুধাবন করেন তাহলে পৃথিবীতে একটি বিপ্লব সাধিত হতে পারে তারা চাইলে নিজ নিজ দেশে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের আইন প্রণয়ন করতে পারেন কিন্তু দুর্ভাগ্যবশত এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই একমাত্র আহমদিয়া মুসলিম জামাত এদিকে মনোযোগ আকর্ষণ করলেও এর বিরোধিতায় সবাই তৎপর থাকে ফলত শত্রুদেরকে আরও শক্তি যোগান দেওয়া হচ্ছে আল্লাহ তালা মুসলমান নেতাদের রাজনীতিবিদদের এবং আলেম ওলামাকে স্বচ্ছ বিবেক বুদ্ধি প্রদান করুন যাতে মুসলমানদের শক্তি বৃদ্ধি করতে পারে এরা যেন নিজেদের অবস্থান ও গুরুত্ব উপলব্ধি করতে পারে নিজেদের শিক্ষার প্রতি মনোযোগ হয় যারা মহানবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে অযথা আপত্তি উত্থাপন ও অভিযোগ উত্থাপন করে আর যারা এই চলচ্চিত্র নির্মাণের হতা অথবা এতে অভিনয় করেছে তাদের চারিত্রিক ও নৈতিক মান কি তা গণমাধ্যমে প্রকাশিত তথ্যাদি থেকেই সুস্পষ্টভাবে জানা যায় বাক স্বাধীনতার আইন আছে ঠিকই কিন্তু কোনো দেশের আইনে এবং জাতিসংঘের চার্টারেও কোনো ব্যক্তির অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার স্বাধীনতা নেই ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব আমরা শ্রোতামণ্ডলী এতক্ষণ সাইফুল ইসলাম সাহেবের কাছ থেকে জানলাম যে কেনই বা এরকম ব্যঙ্গচিত্র বা কার্টুন বানানো হচ্ছে এবং এর কি করা যেতে পারে সম্ভাব্য কি উত্তর হতে পারে বা কার্যক্রম হতে পারে আমরা হাতে নিতে পারি আমাদের হাতে সময় খুবই কম বাট কিন্তু আমাদের কাছে একটি প্রশ্ন আছে যে আলোচনার জন্য আমরা রেখেছিলাম রেখেছি আমি এখন আবার ফিরে যাব জনাব আলহাজ মৌলানা সালাম সাহেবের কাছে মৌলানা সালাম সাহেব আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি জি আচ্ছা, আসসালামু আলাইকুম জি শুনতে পাচ্ছি ইসলাম বিদ্বেষীদের পক্ষ থেকে আপত্তি করা হয় যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম পৃথিবীতে এসেছেন প্রায় চোদ্দশো বছর আগে ইতিমধ্যে সভ্যতা জ্ঞানে মানব সভ্যতা জ্ঞানে বিজ্ঞানে অনেক দূর এগিয়েছে প্রশ্ন উঠানো হয় হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসলামের শিক্ষা বা আনিত ধর্ম কি এখনকার যুগের সাথে মানানসই ওনার শিক্ষা এবং আনিত ধর্ম কি এখনকার যুগের সাথে মানানসই বিশেষত প্রায়শই বলা হয়ে থাকে যে রসুল রসুলবাক ইসলামের শিক্ষা বাক স্বাধীনতা বা পশ্চিমা গণতন্ত্রের পরিপন্থী আসলে কি তাই আপনি প্রশ্ন করেছেন দুটি অংশ প্রথমটি হলো কি ইসলাম বর্তমানে যে বিজ্ঞান এত উন্নতি করেছে সেই পরিপ্রেক্ষিতে বর্তমান যে মানবীয় সভ্যতার সকল সমস্যার সমাধানকারী ইসলামকে আলহামদুলিল্লাহ যে এই বিষয়টি ইসলাম কোরআনের কোরআন শরীফ বা ইসলামের শরীয়ত এটা ভাবে দাবি করে যে আল্লাহ তালা বলেছেন সুরা মায়দার চার নম্বর আয়াতে যে আলিয়াম আলিয়াম আকমাল তো লাকুম দিন আকুম যে আজকের দিনে অর্থাৎ রসুলের করিম সাল্লাহ আলাইসলামের যুগে আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি ও আত্মাম তো আলাইকুম নে আর আমার নিয়ামত সমূহ তোমাদের উপর পূর্ণ করেছি কুমল ইসলাম আদিনা এবং ইসলামকে তোমাদের জন্য আমি পছন্দ করে নিয়েছি ইসলামের যে শরীয়ত রয়েছে এ শরীয়ত এক অথই সমুদ্র সেখানে সকল ধরনের মুক্তা এবং মানিক্য রয়েছে যুগের চাহিদা অনুযায়ী যে সকল মুক্ত মানিক্যের দরকার সেটা সেখান থেকে আরোহণ করা যায় কিন্তু এই যে মুক্ত মানিক্য যে সেখান থেকে আহরণ করবে তার জন্য সেই কিতাবের পরিপূর্ণ জ্ঞান পরিপূর্ণ জ্ঞানের অধিকারী ব্যক্তিত্বের প্রয়োজন এই জন্য আল্লাহ তালা ইসলামের মধ্যে রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লামের পর খোলাফা রাশিদিন এবং তারপরেও আল্লাহ তালা মুজাদ্দিনদের ধারাবাহিক ভাবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এরপরে হজরত মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়া ইসলাতাম যাকে প্রতিশ্রুত মসিহ মাহদি বলা হয় তিনি এই পৃথিবীতে আগমন করেছেন এবং কোরআনের সেই অনন্য মুক্ত মনিক্য এই পৃথিবীর সাথে উপস্থাপন করেছেন এবং বর্তমানে তার খেলাফতের পঞ্চম খলিফা একাধারে সেই মুক্ত মালিক্য এই পৃথিবীতে বন্টন করে যাচ্ছেন হজরত মির্জা তাহের আহমদ সাহেব যিনি জমাতে আহমদিয়ার চতুর্থ খলিফা তিনি Islam response to the contemporary issues বইটি বাংলা অনুবাদ করা হয়েছে সমস্যা বিশ্বের সমস্যাবলী ও তার সমাধান ইংরেজিতে এই বই অ্যাভেলেবল আছেন অ্যাভেলেবল আছে শ্রোতা মন্ডলী যারা এই বিষয়ে অনেক বেশি জ্ঞান চর্চা করতে চান তারা আহমদীয় মুসলিম জামাত থেকে এই বই দুটি এই বইটি সংগ্রহ করতে পারেন কথা হলো যে আজকে কি সমস্যা রয়েছে যে সমস্যার সমাধান কোরআন দিতে পারে না বা ইসলাম দিতে পারে না আজকে যে মানুষের যে মৌলিক যে বিষয়টি যদি আমরা ভাগ করি তাহলে হলো যে মানুষের সবচেয়ে বড় যে বিষয় হলো সেটা হলো তার সমাজের অবস্থান যে একটা সমাজকে কি হওয়া উচিত সমাজের মূল্যবোধটা কি হওয়া উচিত এই সমাজ মানবতার মূল্যবোধ কিরূপ হওয়া উচিত এখানে একে অপরের সাথে যে মানবতার যে সম্পর্ক সেটা কিরূপ হওয়া আত্মীয়তা উচিত নীতি যে নীতির ভিত্তিতে সমাজ একটা শান্তির পরিবেশ শান্তির নীড়ে পরিণত হতে পারে ইসলাম পরিপূর্ণ এই সকল শিক্ষা আমাদের সামনে সমাজ যখন একটা শান্তির নীড়ে পরিণত হয় তখন অনেক সমস্যা নিজে নিজেই শেষ হয়ে যায় সমস্যা তখন আর উদ্ভবই ঘটে না ঠিক অনুরূপ ভাবে যে অর্থনৈতিক যে বিষয়াদি রয়েছে সেই অর্থনীতির বিষয়েও মূলটি ইসলাম আমাদের সামনে বর্ণনা করে দিয়েছে ধর্মীয় সম্প্রীতি এর সম্পর্কেও মূল নীতি আর ইসলাম বর্ণনা করে দিয়েছে সামাজিক শান্তি বিশ্ব শান্তি এ সব কিছুর মূল নীতি পবিত্র কোরআন বর্ণনা করে দিয়েছে শ্রোতা মন্ডলী আমরা ঢাকা থেকে যারা আলহাজ মৌলানা সালেহ সাহেবের সাথে কথা বলছিলাম আমার মনে হয় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা এই উত্তরের শেষ ভাগে ছিলাম প্রায় তো আমার মনে হয় যে আমরা অনেক দূর এগিয়েছি এবং অনেকগুলো উত্তর উনার কাছ থেকে পেয়েছি যে ইসলামের বাক স্বাধীনতা এবং সব ধরনের স্বাধীনতা নারী স্বাধীনতা সব কিছুই আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে পেয়ে থাকি শ্রোতামণ্ডলী আমরা এমন একটি জিনিস নিয়ে এমন একটি বিষয় নিয়ে আজকে আলাপ করছি আপনারা জানেন যার নাম শুনলে শরীরের রোম পর্যন্ত শিহরিত হয়ে ওঠে আমাদের আকাও মাওলা আমাদের সর্দার দুজাহানের সর্দার যার জন্যে এই পৃথিবীর সৃষ্টি সেই অথই সমুদ্র মহাসাগর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম যার নাম শুনলে আমরা আমাদের আবেগ ধরে রাখতে পারি না তার জীবনী নিয়ে আমরা আলোচনা করছি এবং সেই মহামানবের উপরে পশ্চিমা বিশ্বে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বিধর্মীরা অনেক রকমের আপত্তি এবং নোংরা কথা এবং কার্টুন ছবি এবং ব্যঙ্গাত্মক কার্টুন এবং মুভি বানিয়ে এবং সালমান রুশ দিয়ে আর রুসুল বাকসাল ইসলামের পবিত্র জীবনের উপরে বিরুদ্ধে বই লিখেছেন এত সব মুখালেফাতের এবং বিরোধিতার জবাব আমরা নিয়ে আমাদের প্রোগ্রামের ডালা সাজিয়েছি পাঁচটি স্তরে যার প্রথম স্তর বা যার প্রথম অংশ আমরা আজকে শুরু করলাম এবং আপনাদের কাছে শোনা শোনানোর প্রয়াস পাচ্ছিলাম আপনারা আমি শুধু আমার আমার এটা ব্যক্তিগতভাবে মনে খুব দাগ কাটে যার জন্য আমি আমার শ্রোতাদের সাথে এটা শেয়ার করতে চাচ্ছি যে বিশ্বাস করেন আমার যখন জি মন সাহেব আপনি মনে হয় শেষের দিকে ছিলেন আমার কাছে আর মাত্র এক মিনিট বা দু মিনিট সময় আছে যদি আপনি এর মধ্যে শেষ করতে পারেন শ্রোতা মন্ডলী সালামের সাহেব আমাদের আচ্ছা, আমি জি ধন্যবাদ অনেক বড় ছিল পরবর্তী অনুষ্ঠানে নিয়ে আলোচনা করা যাবে বাক স্বাধীনতা নিয়ে আমি জাস্ট এতটুকু বলতে চাই যে আজকে মানুষ সভ্যতার মধ্যে যে সভ্যতার মধ্যে সবচেয়ে বড় যে অশান্তি সেটা হলো তার লোভ আর সেটা হলো নিজের ক্ষমতাকে দুনিয়ার সামনে প্রকাশ করা আর এর ফলশ্রুতিতে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন মানুষের মধ্যে কাজ করছে এই সব কিছুর সমাধান কোরআন বহু আগে দিয়ে রেখেছে আর আজও যদি মানুষ এই সকল সমস্যার থেকে যদি বাঁচতে চায় তাহলে কোরআন এই সকল কিছু সমাধান দিয়ে রেখেছে সুতরাং এক কথা আমি বলতে চাই যে মানব সভ্যতার আর বর্তমান বিশ্বের কোনো এমন একটি বিষয় নেই যে বিষয়ের সমাধান পবিত্র কোরআন না দিতে পারে জামাতে আহমদিয়ার দ্বিতীয় খলিফা বারবার চ্যালেঞ্জ দিয়েছেন পৃথিবীকে বড় বড় লোক দার্শনিকদের যে তোমরা বলো কোন প্রশ্ন দরকার তোমাদের যার উত্তর পবিত্র কোরআনে নেই আজ জামাতে আহমদি আল্লাহ তালার ফজলে সারা বিশ্বকে এই চ্যালেঞ্জ দিয়ে থাকে এ কথাই বলে থাকে যে তোমাদের সকল কিছুর সমস্যার সমাধান এই পবিত্র কোরআনের মধ্যে রয়েছে আর বিবি আয়সা বলেছিলেন যে রসিল্লা পাক সাল্লাহ ইসলাম একটি স্বয়ং কোরআন আমার মনে হয় যদি আমি ভুল করি না থেকে আপনি আমাকে শুধরে দিবেন তো রসুল্লা পাক ইসলামের সুন্না এবং জীবন যদি আমরা ফলো করি আমাদের তো কোনো কিছুর অভাব থাকার কথা না শ্রোতামণ্ডলী একটি বিষয় একটি ঘটনা রসুল্লা পাক ইসলামের ব্যাপারে আমি না বলে লোক লোভ সংবরণ করতে পারছি না খুব দ্রুত বলে যাচ্ছি যে স্বল্প বুদ্ধি বা লোকদের প্রতি আহজুল ইসলাম অত্যন্ত নরম ও স্নেহভরা আচরণ করতেন একবার এক যাযাবর সদ্য ইসলাম গ্রহণ করার পর মসজিদের মধ্যে বসেছিল কিছুক্ষণ পর তার পেশাব লাগলো সে উঠে গিয়ে মসজিদের মধ্যে এক কোণে বসে প্রস্রাব করতে লাগলো সাহাবারা তাকে নিষেধ করতে লাগলেন আর আহজরত সাল্লাহ ইসলাম বললেন ওকে বাধা দিও না পেশাব করতে নলে ওর অসুবিধা হতে পারে অসুখ হয়ে যেতে পারে ওর পেশাব করা শেষ হয়ে গেলে জায়গাটা পানি দিয়ে ধুয়ে দিও রসুলে পাক সাল্লাহ ইসলামের উপরে কিভাবে বিধর্মীরা ইয়ে করে এরকম একটি চরিত্র যে নাকি তার মসজিদের মধ্যে মানুষের মানবতার ইয়েটা আগে দেখেছেন আমার আর কিছু বলার নেই আমি আমার বাকশক্তি লোপ পাচ্ছে রসুল ইসলামের মতো আদর্শের মহাসমুদ্র নিয়ে আলোচনা করার মতো যেন তৌফিক আমি ভবিষ্যতে পাই আগামী অনুষ্ঠানগুলোতে আমরা যেন সত্যিকার অর্থে সুন্দরভাবে আপনাদের তৃষ্ণা মেটাতে পারি সেই আধ্যাত্মিক খোরাক দিয়ে তার জন্য দোয়ার অনুরোধ করে আজকের মতো এখানেই আপনাদের কাছ